ذكري بل لما يذوقوا عذاب এরা এ কথা শুনে বড়ই অবাক হয়েছে যে এদের নিজেদের মধ্য থেকে একজন ভীতি প্রদর্শনকারী এসে গেছে অস্বীকারীরা বলতে থাকে এ হচ্ছে জাদুকর বড়ই মিথ্যুক সকল খোদার বদলে সে কি মাত্র একজনকে খোদা বানিয়ে নিয়েছে এ তো বড় বিস্ময়কর কথা আর জাতির সর্দারা কথা বলতে বলতে বের হয়ে গেল চলো অবিচল থাকো নিজেদের উপাস্যদের উপাসনায় এ কথা তো ভিন্নতর উদ্দেশ্যে বলা হচ্ছে নিকট অতীতের মিল্লাদগুলোর মধ্য থেকে কারো কাছ থেকে তো আমরা কথা শুনিনি এটি একটি মন গড়া কথা ছাড়া আর কিছুই নয় আমাদের মধ্যে কি মাত্র এক ব্যক্তি থেকে গিয়েছিল যার কাছে আল্লাহর জিকির নাজির করা হয়েছে আসল কথা হচ্ছে এরা আমার জিকিরের ব্যাপারে সন্দেহ করছে আমার আজাবের স্বাদ পায়নি বলেই এরা এসব করছে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 মহিমা প্রচার করত পাক পাখালি সমবেত হতো এবং সবাই তার তসবি অভিমুখী হয়ে যেত وشددنا ملكه وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب وهل أتاك نبأ الخصم إذ تصوروا المحراب إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشتط ولا تشتط واهدنا إلى سواء الصراط فاحكم بيننا بالحق ولا تشتط واهدنا إلى سواء الصراط إن هذا أخي له تسع وتسعون نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها وعزني في الخطاب আমি মজবুত করে দিয়েছিলাম তার সালতানাত তাকে দান করেছিলাম হিকমত এবং যোগ্যতা দিয়েছিলাম ফয়সলাকারী কথা বলার তারপর তোমার কাছে কি পৌঁছেছে মামলাকারীদের খবর যারা দেওয়াল টপকে তার মহলে পৌঁছে গিয়েছিল যখন তারা দাউদের কাছে পৌঁছল তাদেরকে দেখে সে ঘাবড়ে গেল তারা বলল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 দাবি করে অবশ্যই তোমার প্রতি জুলুম করেছে আর আসল ব্যাপার হচ্ছে মিলেমিশে একসাথে বসবাসকারীরা অনেক সময় একে অন্যের প্রতি বাড়াবাড়ি করে থাকে তবে যারা ইমান আনে ও সৎ কাজ করে একমাত্র তারাই এতে লিপ্ত হয় না এবং এ ধরনের লোক অতি অল্প কথা বলতে বলতে দাউদ বুঝতে পারল এ তো আমি আসলে তাকে পরীক্ষা করেছি কাজী সে নিজে রবের কাছে ক্ষমা চাইল সিজদা অবনত হল এবং তার দিকে রুজু করল তখন আমি তার ত্রুটি ক্ষমা করে দিলাম এবং নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা ও উত্তম প্রতিদান يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد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 ربي حتى توارت بالحجاب حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق আমি তো আকাশ ও পৃথিবীকে এবং তাদের মাঝখানে যে জগৎ রয়েছে তাকে অনর্থক সৃষ্টি করিনি এত যারা কুফরি করেছে তাদের ধারণা আর এ ধরনের কাফেরদের জন্য রয়েছে জাহান নামের আগুনে ধ্বংস হওয়া যারা ইমান আনে ও সৎ কাজ করে আর যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাদেরকে কি আমি সমান করে দেব মোত্তাকিদের কি আমি দুষ্কৃতকারীদের মতো করে দেব এটি একটি অত্যন্ত বরকতপূর্ণ কিতাব যা হে মোহাম্মদ আমি তোমার প্রতি নাসিল করেছি যাতে এরা তার আয়াত সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং জ্ঞানী ও চিন্তাশীলরা তা থেকে শিক্ষা নেয় আর দাউদকে আমি সুলাইমান রূপ সন্তান দিয়েছি সর্বোত্তম বান্দা বিপুলভাবে নিজের রবের দিকে প্রত্যাবর্তনকারী উল্লেখযোগ্য হচ্ছে সে সময় যখন অপরাহ্নে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 ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب আর স্মরণ করো আমার বান্দা আয়ুবের কথা যখন সে তার রবকে ডাকল এই বলে যে শয়তান আমাকে কঠিন যন্ত্রণা ও কষ্টের মধ্যে ফেলে দিয়েছে আমি তাকে হুকুম দিলাম তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো এ হচ্ছে ঠান্ডা পানি গোছল করার জন্যে এবং পান করার জন্যে আমি তাকে ফিরিয়ে দিলাম তার পরিবার পরিজন এবং সেই সাথে তাদের মতো আরও নিজের পক্ষ থেকে রহমত স্বরূপ এবং বুদ্ধি ও চিন্তাশীলদের জন্য শিক্ষণীয় হিসেবে وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار واذكر إسماعيل وليسع وذا الكفل وكل من الأخيار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 أم زاغت عنهم الأبصار إن ذلك لحق تخاصم أهل النار এ তো হচ্ছে মুত্তাকিদের পরিণাম আর বিদ্রোহীদের জন্য রয়েছে নিকৃষ্টতম আবাস জাহান নাম যেখানে তারা জ্বলতে থাকবে সেটি বড়ই খারাপ আবাস এ হচ্ছে তাদের জন্যে কাজী তারা স্বাদ আস্বাদন করুক ফুটন্ত পানির পূজের ও এ ধরনের অন্যান্য তিক্ততার নিজেদের অনুসায়ীদের জাহান্নামের দিকে আসতে দেখে তারা পরস্পর বলি করবে এ একটি বাহিনী তোমাদের কাছে ঢুকে চলে আসছে এদের জন্য কোনো স্বাগত সম্ভাষণ নেই এরা আগুনে ঝলসিত হবে তারা তাদেরকে জবাব দেবে না বরং তোমরাই ঝলসিত হচ্ছ কোন অভিনন্দন নেই তোমাদের জন্যে তোমরাই তো আমাদের পূর্বে এ পরিণাম এনেছ কেমন নিকৃষ্ট আবাস তারপর তারা বলবে হে আমাদের রব যে ব্যক্তি আমাদের এ পরিণতিতে পৌঁছবার ব্যবস্থা করেছে তাকে দোষকে দ্বিগুণ শাস্তি দাও আর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 ও ক্ষমাশীল এদেরকে বলো এটি একটি মহা সংবাদ যা শুনে তোমরা মুখ ফিরিয়ে নাও এদেরকে বলো ঊর্ধ্বলোকে যখন বিতর্ক হচ্ছিল সে সময়ের কোনো জ্ঞান আমার ছিল না আমাকে তহির মাধ্যমে এ কথাগুলো এই জন্য জানিয়ে দেয়া হয় যে আমি সুস্পষ্ট সতর্ককারী إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين فاسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين যখন তোমার রব ফেরেশতাদেরকে বলল আমি মাটি দিয়ে একটি মানুষ তৈরি করব তারপর যখন আমি তাকে পুরোপুরি তৈরি করে ফেলব এবং তার মধ্যে নিজের প্রাণ ফুঁকে দেব তখন তোমরা তার সামনে সিজদায় অবনত হয়ে যেও এ হুকুম অনুযায়ী ফেরেশতারা সবাই সিজদায় অবনত হয়ে গেল কিন্তু ইবলিশ নিজের শ্রেষ্ঠত্বের অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت استكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم রব বললেন হে ইবলিস আমি আমার দুহাত দিয়ে যাকে তৈরি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিয়েছে তুমি কি বড়াই করছো না তুমি কিছু উচ্চ মর্যাদা অধিকারী সে জবাব দিল আমি তার তুলনায় শ্রেষ্ঠ তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে এবং তাকে মাটি থেকে বললেন ঠিক আছে তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি বিতাড়িত এবং প্রতিদান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 যারা তোমার আনুগত্য করবে তাদের সবাইকে দিয়ে জাহান নাম ভরে দেব হে নবী এদেরকে বলো আমি প্রচার কাজের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং আমি বানোয়াট লোকদের একজন নই এ তো একটি উপদেশ সমস্ত পৃথিবীবাসীর জন্যে এবং সামান্য সময় অতিবাহিত হবার পরই এ সম্পর্কে তোমরা নিজেরাই জানতে পারবে